ভাবে কথা বলবে এমন কথা বলবে যা তাদের অন্তরের মধ্যে নেই তাদেরকে বলে দিন আল্লাহ যদি তোমাদের কারো কল্যাণ বা অকল্যাণ করতে ইচ্ছা করেন তাহলে আল্লাহকে বিরত রাখতে পারে এমন কে আছে বরং আল্লাহ হচ্ছেন তিনি যিনি সূক্ষ্মতম বিষয়গুলো সম্পর্কেও জানেন এখানে ওইসব লোকদের কথা বলা হয়েছে যারা মদিনার আশেপাশের মরু অঞ্চলে বসবাস করত গ্রামাঞ্চলে বসবাস করত সেই সকল লোকদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল ডাকা হয়েছিল উমরার এই অভিযানে অংশগ্রহণ করার জন্য যে অভিযানে সাহাবাগন অংশগ্রহণ করেছিলেন এবং হুদাইবিয়া থেকে চুক্তি করে ফিরিয়ে এসেছিলেন সেই অভিযানে চোদ্দশো বা পনেরোশো জন উপস্থিত ছিলেন এটা ছিল এমন একটা সময় আমরা যদি একটু অবস্থাটা বোঝার চেষ্টা করি তাহলে দেখতে পাব যে চতুর্থ হিজড়ি সনে খন্দকের সে যুদ্ধ হয়েছিল এরও পূর্বে বদর উহুদ হয়েছিল মক্কার কুরাইশদের সাথে দ্বিতীয় হিজড়ি সন থেকে যুদ্ধ শুরু হয়েছে একের পর এক আর সেই যুদ্ধের এক পর্যায়ে মূলত মক্কায় উমরা করার জন্য রাসুল্লাহ সাল্লাহ সাহাবাদেরকে নিয়ে রওনা দিয়েছিলেন তাও আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন যুগে এই মক্কায় যাওয়ার যে নির্দেশনা পেয়েছিলেন সেই নির্দেশনার ভিত্তিতে সেই সময় আরবের মক্কার আশপাশ কুরাই সহ সকলেই ছিল ইসলামের দুশ্মন এই কারণে মদিনার আশেপাশে গ্রামাঞ্চলে যারা বসবাস করত তারা এই ডাক শুনে ভীষণভাবে ভয় পেয়ে গিয়েছিল যে জাতির বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলেছে মুসলমানদের যুদ্ধ চলেছে আর তাদের বাড়িঘড়ি আমরা আবার যাব এটা নিরাপদ মনে করেনি তারা এই জন্য তারা ভয়ে ভীত হয়ে তারা নিজেদের গড় বাড়িতেই বসে থাকল রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লামের ডাকে সাড়া দেয়নি তারা কাবায় উমরা করার জন্য রাসুল্লাহ সাল্লু আলহি আসাল্লামের সাথী হয়নি এই সকল লোকেরা নিজেদের গড় বাড়িতে অবস্থান করার কারণে রাসুল্লাহ সাল্লু আলহ্লামের কাছে যে উপস্থিত সাহাবারা বায়াত নিয়েছিলেন বায়াতের দোয়ান সেই বায়াত থেকে তারা বঞ্চিত হয়েছিল এই সুযোগ তারা পায়নি এটা এমন নয় যে এদের সকল লোকই মুনাফিক ছিল এমন নয় কিছু মুসলিমও ছিল যারা এই অভিযানে রাসুলের ডাকে সাড়া দেয়নি রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম মক্কা থেকে যখন সঙ্গী সাথীদেরকে নিয়ে খুশির সাথে আনন্দের সাথে মদিনায় ফিরে এসেছেন তখন এই সকল লোকেরা কি ব্যবহার করবে মদিনায় পৌঁছার আগেই এই আয়াতটি আল্লাহ নাজিল করে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে অবহিত করে দেন যে অচিরেই মরু অঞ্চলের ওই সকল লোকগণ যারা গড়ের মধ্যে বসে রয়েছিল আপনার সঙ্গী সাথী হয়নি তারা আপনার কাছে আসবে আপনি মদিনায় পৌঁছার পর তারা আপনার কাছে এসে হাজির হবে আর তারা আপনার কাছে বলবে সাগালাত না মোয়ালুনা ও আহলুনা আমরা যে আপনার সঙ্গী হতে পারি নাই এর কারণ হল আমাদের ধন সম্পদ এবং পরিবার পরিজন আমাদেরকে আটকে রেখেছিল আমাদের ধন সম্পদ এবং পরিবার পরিজন আমাদেরকে আটকে রেখেছিল ব্যস্ত করে রেখেছিল আমরা এই দুনিয়ার বিভিন্ন প্রয়োজনের কারণে আমরা আটকা পড়ে গিয়েছিলাম আসলে যেগুলা যদি আমাদেরকে বাধা হয়ে না দাঁড়াতো যদি না আটকাতো প্রতিবন্ধকতা সৃষ্টি না করত তাহলে আমরা আপনার সাথী হতাম আপনি কোন আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন ফস্তাল ফিরিলা না আপনি কোন আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন তারা এসে আপনার কাছে এই কথাগুলো বলবে তারা মুখ দিয়ে এমন কথা বলবে যা তাদের অন্তরে নেই এটা তারা মুখ দিয়ে আপনাদেরকে খুশি করতে চাইবে এর কারণটা হল যে মক্কা থেকে আপনারা যে নিরাপদে ফিরে এসেছেন মদিনায় নিরাপদে ফিরে আসার কারণে তারা আপনাদের এই ফিরে আসাটাকেই আপনাদের বিজয় তারা মনে করেছে যে শত্রুর বাড়িতে গিয়েও আপনারা ফিরে আসলেন অক্ষত অবস্থায় এই কারণে তারা বাহ্যিকভাবে আপনাদেরকে সমীহ করছে মুখ দিয়ে আপনাকে তারা সমীহ করছে সম্মান করছে মর্যাদা দিচ্ছে নিজেদের কৈফিয়ত আপনার কাছে সে হাজির হয়ে দিচ্ছে কিন্তু আসলে বাস্তবে অন্তরের মধ্যে এটা নেই অন্তর থেকে এটা পছন্দ করেনি যে আপনারা মক্কা থেকে এইভাবে নিরাপদে মদিনায় ফিরে আসুন এটা অন্তর থেকে তারা পছন্দ করেনি কিন্তু মুখ দিয়ে এটা প্রকাশ করছে আল্লাহর কাছে এমন অধিকার কার আছে যে আল্লাহ যদি তোমাদের কারো অকল্যাণ বা কল্যাণ করতে চান তা থেকে বিরত রাখতে পারে আল্লাহকে বিরত রাখতে পারে বাধা দিতে পারে এমন ক্ষমতা এমন অধিকার কার আছে এর অর্থ আল্লাহ জানিয়ে দিচ্ছেন যে আল্লাহ সুবাহ যদি কারো কল্যাণ করতে চান কেউ তা প্রতিরোধ করতে পারে না অর্থাৎ রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম এবং ওনার সঙ্গী সাথীগণ যারা মক্কায় গিয়েছিলেন তারা হুদাই বিয়াতে একটা সন্ধির মাধ্যমে চুক্তির মাধ্যমে তারা ফিরে এসেছেন নিরাপদে আল্লাহ তাদেরকে মদিনায় ফিরে এনেছেন এটা তাদের প্রতি কল্যাণ করেছেন আল্লাহ যেহেতু তাদের কল্যাণের ফয়সলা করেছেন তাদের ক্ষতি করার তো কেউ নেই কেউ করতে পারে না আর তোমরা যারা রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লামের ডাকে সারা দাও নাই ওনার সঙ্গী হয়ে মক্কায় ওমরার জন্য তোমরা যাওনি তোমরা নিজেরাই তোমাদের যে ক্ষতি করলে মূলত তোমাদের সেই মানসিকতার কারণে আল্লাহ তোমাদেরকে ক্ষতিগ্রস্তার মধ্যেই ফেলে রেখেছেন আর তোমাদেরকে যদি আল্লাহ এই ক্ষতিগ্রস্ততার মধ্যেই ফেলে রাখেন তোমাদেরকে কে উদ্ধার করবে কেউ নাই এমন ক্ষমতা কারণাই সময় সামাইয়াম লিকুলাকুম তোমাদের জন্য এমন কোন ক্ষমতাদর শক্তি নাই যে আল্লাহর মোকাবেলায় তোমাদেরকে এই ব্যাপারে কোন সহযোগিতা করতে পারে বা আল্লাহর সেই ফায়সালা থেকে আল্লাহকে বিরত রাখতে পারে এমন ধরনের ক্ষমতাদর কেউ নাই বালকান আল্লাহ রুদিমা বিমা না খাবিরা বরং আল্লাহ হচ্ছেন এমন জ্ঞানী এমন অবস্থা তিনি জানেন যা তোমাদের অতি গোপনে তোমরা করে থাকো তোমাদের অন্তর নিহিত সে অবস্থাগুলো তিনি জানেন খাবির আলিম এবং খাবিরের মধ্যে তফাতটা এতটুকুই যে খাবির হল মানুষ যা কিছু একান্ত গোপনে করে কেউ দেখে না এমনকি তাদের অন্তরের মধ্যে যে ভাবনা কল্পনাগুলো থাকে কেউ জানার সুযোগ নেই আল্লাহ সে সবকিছুও জানেন তিনি হচ্ছেন খাবির আল্লাহ সুবাহ তোমাদের মনের খবরাখবর এ সব কিছু জানেন তোমরা কেন যাওনি আর এখন কেন এসে এখানে কৈফিয়ত দিচ্ছ নিজেদের অবস্থা দুর্বলতাগুলো কেন প্রকাশ করছো এটা আল্লাহ ভালো করেই জানেন بل ظننتم أن لن ينقلب الرسول والمؤمنون إلى أهليهم أبدا وزجن ذلك في قلوبكم وظننتم ظن السوء وكنتم قوما بورا বরং তোমরা তো এমন ধারণাই পতিত ছিলে যে আল্লাহ রাসুল এবং মুমিনগণ আর কখনো তাদের পরিবার পরিজনের কাছে ফিরে আসতে পারবেন না আর এই ভাবনাটা তোমাদের কাছে সুশোভিত করে দেওয়া হয়েছিল তোমাদের অন্তরের মধ্যে এটাকে খুব পছন্দনীয় করে দেওয়া হয়েছিল আর তোমাদেরই ধারণা মূলত ছিল একটি মন্দ ধারণা আসলে তোমরা হলে একটি ধ্বংসপ্রাপ্ত এক জাতি এখানে ওই সকল লোকদের মনের অবস্থা আল্লাহ বলছেন যে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের সাথী হয়ে তারা মক্কায় যায়নি উমরা করার জন্য যায়নি গড় বাড়িতে বসে রয়েছিল এই সকল লোক প্রথমত তারা ভীত ছিল তারা কাপুরুষতা দেখিয়েছে বাহ্যত তারা মুসলমানদের সাথে মিলেমিশে আছে মুসলিম পরিচয় দিচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে এদের অধিকাংশই মুসলিম নয় অধিকাংশই তাদের মধ্যে ছিল মুনাফেক প্রকৃতির প্রথমত তারা ভয়ে তার সারা এই মক্কায় যায়নি আর না গিয়ে যখন পিছনে তারা পড়ে থাকলো তখন মনে মনে তারা উৎফুল্ল ছিল খুব উৎফুল্ল ছিল এই এই জন্য যে তাদের ধারণা ছিল রাসুদুল্লাহ সাল্লু আলাইসাল্লাম এবং মমিনগণ এবার মক্কা গিয়েছেন এদের কেউই আর কখনো মদিনায় ফিরে আসতে পারবেন না তাদের ধারণা ছিল এটা তাদের ধারণা ছিল যে মক্কাবাসীগণ মদিনায় এসে বারবার হামলা করেছে এতগুলো যুদ্ধ হয়েছে এত দূর থেকে এসে এখানে তারা যুদ্ধ করে করে গেছে আর এবার যেহেতু তারা সরাসরি তাদের গড়বাড়ির কাছে চলে গেছেন এবার আর তারা ছাড়বে না তাদের ধারণা ছিল আর এরা ফিরে আসতে পারবে না এই ধারণার মধ্যে তারা পতিত ছিল আর এটা তাদের কাছে খুব পছন্দনীয় ছিল যে রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লাম এবং সাহাবাইকার আমরা আল্লাহ তালানহুম মক্কা থেকে যদি আর মদিনায় একজনও ফিরে না আসেন তাহলে তাদের পরিবার পরিজনের কাছে যদি ফিরে না আসেন তাহলে এই মদিনার সকল কর্তৃত্ব তাদেরই হবে মুসলমানদের সেই পরিবার পরিজন দন সম্পদ সবগুলো তাদের অধিকারে চলে আসবে আর এই সুযোগের সন্ধানে তারা বারবার ছিল তাদের অসৎ মানসিকতার মধ্যে তারা নিমজ্জিত ছিল এই জন্য তাদের মনের সেই অবস্থাটা আল্লাহ এখানে বলছেন আর এই ভাবনায় যখন তারা থাকতো ভাবত যেদের কেহই আর ফিরে আসতে পারবে না একজন আর ফিরে আসতে পারবে না এটা তাদের কাছে খুব ভালো লাগত এই চিন্তা করতে তাদের খুব ভালো লাগত তোমাদের অন্তরের মধ্যে আল্লাহ এই ভাবনাটাকে খুবই আকর্ষণীয় করে দিয়েছিলেন সুসজ্জিত করে দিয়েছিলেন তোমাদের মনোমুগ্ধ করে দিয়েছিলেন তোমাদের ভালো লাগত যখন ভাবত যে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম এবং সাহাবাদের এই যে পনেরোশো বা চোদ্দশো লোকের এই কাফেলা বাহিনী মক্কায় গিয়েছেন একজন আর ফিরে আসবে না যখন এটা ভাবত তাহলে দেখতো এত সব লোকের তাদের এই মদিনা তাদের গড় বাড়ি পরিবার পরিজন সম্পদ যা আছে সবগুলো তাদের হয়ে যাবে দ্বিতীয় হল রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম মদিনায় থাকার কারণে তারা তাদের মুনাফিকিগুলো তাদের অসৎ কর্মগুলো করতে পারে না এখানে বড় বিপদের মধ্যে এখানে আছে তাদের বিপদটাও কেটে যাবে আর এই ভাবনাটা যখন ভাবত তারা চিন্তা করত এটা তাদের কাছে খুব ভালো লাগত এই লোকেরাই রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম যখন মদিনায় নিরাপদে ফিরে আসলেন সঙ্গী সাথী সহকারে কারো ক্ষতি হল না তখন এরা দেখলো যেখানে বড় বিপদ এত সময় যে এত ভালো ভাবনায় তাদের ধারণায় ছিল তাদের কাছে খুব পছন্দনীয় ছিল এই ভাবনাটা এর বিপরীত যখন দেখলো যে তার নিরাপদে চলে এসেছেন তখন তারা আসলে ভীত হয়ে গিয়েছিল ঘাবড়ে গিয়েছিল যে একে তো তারা তাদের সঙ্গী সাথী হয়নি একটা অপরাধ করেছে এত সময় নিজেদেরকে মুসলিম পরিচয় দিয়ে তাদের কাছে থাকার সুযোগ পেয়েছে এখন কি আর বলবে তখন কোন অজুহাত পেশ না করে সেখানে সরাসরি গিয়ে তাদের কৌফিয়ত গুলো দিচ্ছে এইভাবে যে নিজের অপরাধ গুলো স্বীকার করে নিচ্ছে আর অপরাধটা ও কৌশলে একেবারে নিজেদের উপর না চাপিয়ে উপায় উপকরণের উপর চাপিয়ে দিচ্ছে যে আমাদের দন সম্পদ এবং আমাদের পরিবার পরিজন আমাদেরকে ব্যস্ত করে রেখেছিল আমরা কোনো ফুরসব পাইনি অবকাশ পাইনি আপনাদের সাথে যাওয়ার মতো সেই সুযোগটা পাই নাই আমাদের ইচ্ছা ছিল কিন্তু এ সব কিছু আমাদেরকে এমন ভাবে ব্যস্ত করে রেখেছিল যেতে পারি নাই যেহেতু আমরা যেতে চাচ্ছিলাম আর আমাদের সম্পদ এবং পরিবার পরিজন আমাদেরকে আটকে রেখেছিল যেতে পারিনি এবার তাহলে আপনি আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন পাস্তাহ ফিরিলানা তারা আল্লাহর কাছে এই ফরিয়াদগুলো তখন করবে কেন এটা এই কারণে যে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম যখন মদিনায় ফিরে এসেছেন তখন তাদের এত দিনের যে ভাবনাটা ছিল সেই ভাবনাটা সব দুলিশাপ হয়ে গেছে এবং ভবিষ্যৎ চিন্তায় এখন তাদের ব্যাপারে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম কি ফায়সালা দেন কি সিদ্ধান্ত দেন এই ভয়ে তারা শঙ্কিত ছিল যদি মুসলমানদের থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে দেন অথবা অন্য কোনোভাবে যদি অবরোধ করেন তাদেরকে বৈকট করেন অথবা মদিনার এই আশপাশ থেকে যেইভাবে বনি কায়নুকা বনি কুরাইজা বনু নাজিদেরকে উচ্ছেদ করা হয়েছে যদি এদেরকে উচ্ছেদ করেন এই ধরনের বিভিন্ন ধরনের ভাবনা এদের মধ্যে ছিল এই ভয়ে তারা নিজেরাই এসে সেখানে সারেন্ডার করেছে আত্মসমর্পণ করেছে কিন্তু তাদের মনের অবস্থা আল্লাহ এখানে জানিয়ে দিচ্ছেন যে তোমরা এখন এসে রাসুল্লাহ সাল্লু কাছে এইভাবে তোমরা আত্মসমর্পণ করছো আর তোমাদের জন্য ক্ষমা প্রার্থনার জন্য তোমরা আবেদন করছ আসলে তোমাদের মনের অবস্থাটা তো এমন ছিল যে তোমরা ধারণা করছিলে যে আল্লাহ রাসুল এবং সাহাবাগন তাদের কেউই আর মদিনায় ফিরে আসবেন না বল জানাংতুম আল্লাহ ইয়াংকালিবার রাসুল ইলা আহলিহিম আবাদা তারা কখনো কেউই আর ফিরে আসবেন না আর এই ভাবনাটা তোমাদের অন্তরে আল্লাহ খুব সুশোভিত করে দিয়েছিলেন মনোমুগ্ধকর করে দিয়েছিলেন এটা তোমাদের খুব ভালো লাগতো এই ভাবনাটা তোমরা ভাবতে আর তোমাদের এই ধারণাটা ছিল অতি মন্দ ধারণা খুব খারাপ ধারণা ছিল তাদের ব্যাপারে তোমাদের ধারণা ছিল যে ওনারা মক্কায় গিয়েছেন মক্কাবাসীগঞ্জ যখন হাতের কাছে পেয়েছে তাদের কাউকে রাখবে না সকলকে হত্যা করবে এই ধরনের মন্দ ধারণায় তোমরা পতিত ছিলে এরা কারা এই মদিনার আশপাশের লোকজন তাই আকুল উলাকাল মুখাল্লাফুন আমিনাল আরাব আল্লাহ বলে দিচ্ছেন আরাব হল গ্রামবাসী লোক মদিনার আশপাশের গ্রামাঞ্চলের যে লোকজন ছিল যারা বাহ্যত মুসলমানদের মদিনায় তাদের প্রভাবপত্তি দেখে তারা এখানে মুসলমান হয়েছিল এদের অধিকাংশই প্রকৃতপক্ষে মুসলিম ছিল না কিছু মুসলিমও ছিল কিন্তু তাদের ইসলাম সম্পর্কে এমন জ্ঞান তাদের তখন অর্জিত হয়নি গ্রামাঞ্চলে থাকার কারণে সাহাবাদের ধারে কাছে না থাকার কারণে তারা এলিমও সেমন পায় নাই এরা নিতান্তই নির্বুধ ছিল জ্ঞান তাদের জ্ঞান বুদ্ধি অর্জনের সুযোগও ছিল না এই তারা নির্বুধও ছিল কিছু ছিল এমন একেবারে সকলেই মুনাফিক ছিল না কিছু মুসলিমও ছিল এবং পরবর্তী সময়ে এদের কারো কারো তবা কবুল হয়েছে এরা এদের সকলকেই এভাবে বঞ্চিত করে দেওয়া হয়নি আসলে তোমরা তো হলে একটি ধ্বংসপ্রাপ্ত ধ্বংসমূখী একটা জাতি মাম বুরা মানে এমন তোমাদের পতন ধ্বংস এমন ভাবে যে তোমরা যেন উপর থেকে নিজের নিচের দিকে তোমরা দাবিত হচ্ছ উন্নতিটা হলো নিচ থেকে উপর দিকে আরোহিত হয় আর তোমরা উপর থেকে নিচের দিকে দাবিত হচ্ছ তোমরা যেন ধ্বংসের একেবারে অতল তলে তলিয়ে যাচ্ছ তোমাদের এই কর্মের কারণে এমনই একটা জাতি যে তোমাদের কর্মকাণ্ডটাই এমন যে তোমাদেরকে যেন কেউ রক্ষাই করতে পারে না রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লাম তোমাদের জন্য তোমাদের মুক্তির জন্য কল্যাণের জন্য তোমাদের কাছে এসে হাজির হলেন তোমাদেরকে ডাকলেন কল্যাণের দিকে মুক্তির দিকে শান্তির দিকে নিরাপত্তার দিকে আর তোমরা এখান থেকে বিমুখ পাচ্ছ মূলত তোমরা নিজেরাই নিজেদের ধ্বংসটা ডেকে আনছ তোমাদের মধ্য থেকে যারা আল্লাহর প্রতি এবং রাসুলের প্রতি ইমান আনে না আমি এই সকল কাকফেরদের জন্য জ্বলন্ত আগুন তৈরি করে রেখেছি যারা আল্লাহ এবং আল্লাহ রাসুলের প্রতি ইমান আনে না তাদের জন্য জ্বলন্ত আগুনের ব্যবস্থা করে রেখেছি এখানে আল্লাহ সুবাহ আল্লাহর প্রতি ইমান এবং রাসুলের প্রতি ইমান এর কথা বলেছেন যে যারা আল্লাহর প্রতি এবং রাসুলের প্রতি ইমান আনে না আল্লাহর প্রতি ইমান অর্থাৎ আল্লাহর উলুহিয়তের প্রতি ইমান আল্লাহকে একমাত্র ইলা হিসেবে গ্রহণ করে নেওয়া আল্লাহ সুবাহান তিনি সকল এবাদত পাওয়ার একমাত্র উপযুক্ত সত্তা মালিক সকল মানুষের কাছ থেকে সকল সৃষ্টির কাছ থেকে তিনি এবাদতি পাওয়ার একমাত্র অধিকারী কারণ তিনি হচ্ছেন স্রষ্টা তিনি সবকিছু সৃষ্টি করেছেন সমগ্র সৃষ্টি জগতের উপর মালিকানা কর্তৃত্ব আধিপত্য একমাত্র তারই সৃষ্টি জগতের উপর হুকুমত একমাত্র তারই চলছে আর পরিণাম সেই সত্তার কাছেই এই জন্য সে আল্লাহর প্রতি ইমান আল্লাহর সত্তা এবং গুণাবলী সহকারে পরিপূর্ণভাবে নিরঙ্কুশভাবে আনতে হবে যারা আনে না এবং রাসুদুল্লাহ সাল্লু আলিহাসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আল্লাহর পক্ষ থেকে মানব জাতির হেদায়াতের জন্য পথ প্রদর্শনের জন্য প্রেরিত হয়েছেন এই জন্য সে রাসুল সাল্লু আলাইসাল্লামের প্রতি ইমান এনে তার পরিপূর্ণ অনুসরণ যারা করে না তাদেরকে আল্লাহ বলছেন কাফের যারা আল্লাহর প্রতি এবং রাসুলের প্রতি মানানে না এই সকল কাফেরদের জন্য আমি জ্বলন্ত আগুনের ব্যবস্থা করে রেখেছি ইমান শব্দের অর্থ শুধুমাত্র বিশ্বাস করা নয় ইমান শব্দের অর্থ মেনে নেওয়া ইমান শব্দের অর্থ মেনে নেওয়া মুখের দ্বারা যেমন স্বীকৃতি দিতে হবে অন্তরের দ্বারা বিশ্বাসও করতে হবে আর কাজের ক্ষেত্রে বাস্তব জীবনে মেনে চলতে হবে শুধু মুখের স্বীকৃতির নামও ইমান নয় আর শুধু অন্তরের বিশ্বাসের নামও ইমান নয় আবার শুধু মেনে নেওয়ার নামও ইমান নয় কেউ আল্লাহকে ইলা হিসেবে স্বীকার করে না কিন্তু আল্লাহর হুকুম মানে কেউ আল্লাহকে ইলা হিসেবে বিশ্বাস করে না কিন্তু হুকুম মানে এই মানার কোন মূল্য নেই এই তিনটির সমন্বয় হয় ইমান একরার বিল লিসান তাসদিক বিল জেনান আমল বিল আর কান মুখের স্বীকৃতি অন্তরের বিশ্বাস আর কাজের মাধ্যমে তার বাস্তব অনুসরণ এই তিনটির সমন্বয় হল ইমান যে আল্লাহকে এবং রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে মেনে চলে না আল্লাহর উলুহিয়ত এবং রাসুলের রেসালতকে বিশ্বাস করে না আল্লাহর উলুহিয়ত এবং রেসালতকে স্বীকৃতি দেয় না তারা হল কাফের এই কাফেরদের জন্য আল্লাহ জ্বলন্ত আগুনের ব্যবস্থা করে রেখেছেন জাহান্নাম যে আগুনের শাস্তিতে তাদেরকে প্রদান করবেন কিছু মানুষ আছে যারা মুখে আল্লাহকে মানে বলে দাবি করে মৌখিকভাবে দাবি করে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের রেসালতের স্বীকৃতি তারা প্রদান করে বলে মৌখিকভাবে দাবি করে কিন্তু বাস্তব তাদের জীবন এর সম্পূর্ণ বিপরীত আজকাল তো আমরা এদেশের মধ্যে কিছু নাস্তিকদেরকেও দেখতে পাচ্ছি আর এই দেশে আস্তিকের সংখ্যা বেশি হওয়ার কারণে তারা যদি এদেশের মুসলিম নামধারী লোকদের উপর তাদের শয়তানি নেতৃত্ব করতে হয় তাহলে এদের সমর্থন প্রয়োজন এই জন্য অনেকগুলো নাস্তিককে দেখা যায় মুখে মাঝে মাঝে আল্লাহ এবং আল্লাহ রাসুলের নাম উচ্চারণ করতে বিশেষ করে বর্তমান সরকারের মন্ত্রী সবাই অনেকগুলো নাস্তিক রয়েছে এই সরকারটাই হল নাস্তিক্যবাদী সরকার দুনিয়ার বিভিন্ন দেশে কিছু নাস্তিক আছে সেই নাস্তিকগুলোর জন্মদাতা হল যেই দর্শন সেই দর্শনটা হল কমিউনিজম কমিউনিজমে কমিউনিজম ধর্মে দর্শনে যারা বিশ্বাসী এরা হল নাস্তিক কারণ এই কমিউনিজমের জন্মদাতা যে ছিল কাল মার্কস তার ডাস ক্যাপিটাল বইতে সে লিখেছে first to all you to kill the religion and nationalism then you think communism and socialism প্রথমেই তুমি ধর্ম এবং জাতীয়তাবাদকে ধ্বংস করো এরপর তুমি কমিউনিজম বা সমাজতন্ত্রের চিন্তা করো কমিউনিজম বা সমাজতন্ত্রের চিন্তা করার আগে সর্বপ্রথম যে কাজটি করতে হবে তার কথা সর্বপ্রথম হল ধর্মকে এবং জাতীয়তাবাদকে ধ্বংস করতে হবে এই জন্য যারা কমিউনিস্ট তারা প্রথম ধর্মকে অস্বীকার করে সে স্পষ্ট বলেছে there is no place for God এখানে আল্লাহর কোন অস্তিত্ব নেই এটাও তার সে ডিকশনারি অফ পলিটিক্যাল সায়েন্সে স্পষ্ট করে লিখেছে কমিউনিস্টদের সেই মূল ধর্মগ্রন্থ ডাস ক্যাপিটাল আর ডিকশনারি অফ পলিটিক্যাল সায়েন্স এই দুইটি বইতে কালমার্ক এবং লেলিনের সেই চিন্তাধারার সম্পূর্ণ মূল মন্ত্রগুলো দেওয়া হয়েছে আর সেই মূল মন্ত্রগুলো হল আল্লাহকে অস্বীকার করা ধর্মকে অস্বীকার করা এটা তার মূল মন্ত্র আমাদের এই দেশে এক সময়ে কমিউনিস্টদের একটা জয় জয়কার অবস্থা ছিল আজকে তো অনেকেই গণতন্ত্রের কথা খুব জোরালুভাবে শুনতে পাচ্ছেন হয়তো গণতন্ত্রের এখন যৌবনকালের শেষ পর্যায়ে এটা শেষ পর্যায়ে এসে গেছে এখনো যৌবনকাল তার একেবারে শেষ হয়ে যায়নি প্রৌরত্ব চলতেছে বার্দুককে চলে আসবে অচিরি এরপর তার অপমৃত্যু ঘটে যাবে এই দুনিয়ায় এর আগেও এই ধরনের অনেক ধর্মের জন্ম হয়েছিল এক সময় কমিউনিজমের জয় জয়কার অবস্থা ছিল বিশ্বব্যাপী সোভিয়েত ইউনিয়ন এমন একটা দেশ ছিল যার নাকি বিশ্বের প্রায় অর্ধেক অঞ্চল তার দখলে চলে এসেছিল তার রাজত্ব এত বিস্তৃত ছিল যে বিশ্বে আর কোথাও কারো ছিল না সেই সোভিয়েত ইউনিয়নের তাদের আভ্যন্তরীণ অর্থনৈতিক অবস্থা এমন করুণ অবস্থায় পৌঁছে গিয়েছিল দেশের সকল মানুষ ছিল গুলাম রাষ্ট্রযন্ত্রের চাকর শ্রম যার পারিশ্রমিক তার যে যে পরিমাণে শ্রম দেবে সেই অনুপাতে পারিশ্রমিক পাবে যে মানুষকে তারা পশু বানিয়ে ফেলেছিল সম্পদের উপর ব্যক্তির মালিকানাকে তারা অস্বীকার করেছিল তখন মানুষ যেহেতু সম্পদের উপর মালিকানা তার নাই কেন সম্পদ উপার্জন করবে দরকার তো নাই তার খাওয়ার জন্য পড়ার জন্য থাকার জন্য যতটুকু প্রয়োজন তার এতটুকু কাজ করলেই তার যথেষ্ট মানুষ শুধুমাত্র এইটুকু প্রয়োজনে তাদের শ্রমটা নিয়োজিত করল এক পর্যায়ে দেখল তার দেশে অর্থনৈতিক অবস্থা এবং চরম ভঙ্গুর অবস্থায় পৌঁছে গেল সেই কঠিন অবস্থা থেকে উদ্ধার করার জন্য আসলো ব্রেজনেট দিল প্যাস্টার কাপড় মোলা আসলো পরে গোরবছেদ একের পরে ফুরমুলা দিয়ে আর কমিউনিজমকে রাখতে পারল না এটা সেই দিন কার কথা মাত্র বেশি দিন দূরে নয় সুবিত ইউনিয়ন ব্যাংকে খান খান হয়ে গেল পরাশক্তির আসন থেকে সুবিত ইউনিয়ন বিদায় নিয়ে গেল তার বিরুদ্ধে কেউ যুদ্ধ করতে হয়নি কারণ তার ধর্মের পতন ঘটেছে কিন্তু সেই সময় বিশ্বের বিভিন্ন দেশে কমিউনিস্টরা ব্যাপক দাপট দেখিয়েছে যেমন বাংলাদেশেও ছিল বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোতে কমিউনিস্টদের ছাত্র সংগঠন একক কর্তৃত্বে ছিল তাদের একক কর্তৃত্বে ছিল ছাত্র ইউনিয়নের একক কর্তৃত্ব ছিল সারা বাংলাদেশের ইউনিভার্সিটি কলেজগুলোতে একক কর্তৃত্ব থাকার কারণে ওই সময় লেখাপড়া করে যারা বিভিন্ন ডিগ্রি নিয়ে কলেজ ভার্সিটি থেকে বের হয়ে এসেছে এরা অধিকাংশই ছিল নাস্তিক আর এরাই রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন পর্যায়ে চাকরি বাকরি ইত্যাদি নিয়ে এবং রাজনৈতিক ময়দানে তারা নিজেদের জায়গা করে নিয়েছে বিশেষ করে যারা ছাত্র রাজনীতিতে অভ্যস্ত থাকে তারা সাধারণত সরকারি চাকরির সুযোগ পায় না এখানে তাদের কেরিয়ার স্যাক্রিফাইসের প্রয়োজন হয় চাকরির বয়স থাকে না এই জন্য তারা যেই পেশাটা সাধারণত বেছে নেয় এক হলো রাজনীতি আর একটা হলো ওকালতি এদের রাজনীতি এবং ওকালতি ছাড়া আর কোনো পেশা নাই আর এক সময় ওকালতি পেশাটা লোঠা ছিল এমন যেটা বলা হতো যার নাই কোনো গতি সে করে ওকালতি মানে এখানে কোনো ফেল নাই শুধু অ্যাডমিশন নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করলেই হতো একশো পার্সেন্ট পাস হতো আর এরা হলো উকিল ব্যারেস্টার জজ এখন বিচারপতি যা দেখো সবগুলোই হলো তারা অর্থাৎ লেখাপড়ায় যাদের কোনো যোগ্যতা নাই যারা পড়াশোনা করে সার্টিফিকেট অর্জন করে নাই রাজনৈতিক ময়দানে কমিউনিজমের দাপট থাকার কারণে কলেজ ভার্সিটির পরীক্ষার হলগুলোতে বই দেখে তারা পরীক্ষার খাতা লিখত তাদের বাধা দেওয়ার মতো কেউ ছিল না সারাদিন মিছিল মিটিং আর কমিউনিজমের প্রচার প্রসারে তারা ব্যস্ত ছিল পড়াশোনার সুযোগ পায় নাই এই জন্য বই নিয়ে পরীক্ষার হলে ঢুকত বাধা কেউ দিতে পারত না সার্টিফিকেট পেয়ে যেত আর আজকে এদেশে কোর্ট কাছারিতে বিচারক উকিল বেরেস্টার যা আছে এদের অধিকাংশই এরা নাস্তিকরা অধিকাংশই নাস্তিক এদের হিস্ট্রি স্টুডেন্ট লাইফ থেকে যদি কেউ জানার চেষ্টা করে দেখতে পাবে তারা অধিকাংশই নাস্তিক আর দ্বিতীয় ক্ষেত্রটা তাদের হল রাজনীতি এই জন্য রাজনৈতিক ময়দানে অধিকাংশ নাস্তিকদেরই দাপট কর্তৃত্ব তাদের আর তাদের নাস্তিকবাদের দর্শনের বড় সেক্টরটা কোনটা জানেন সেটা হল শ্রমিক জগৎ কমিউনিজমের বড় শক্তির উৎস শ্রমিক তারা যেহেতু শোষিত মানুষের পক্ষে এবং বুর্জুয়া শ্রেণীর বিপক্ষে এই জন্য তারা শ্রমিকদের কাছে তাদের গ্রহণযোগ্যতা বেশি আজকে এদেশের শ্রমিক সেক্টরগুলো সব জায়গায় কমিউনিস্টদের দখলে বন্দরে সমুদ্র বন্দরে যান স্থল বন্দরে যান যেখানে দেখবেন সেই শ্রমিক সংগঠনগুলো কার কমিউনিস্টের দেখবেন তাদের শ্রমিকরা যখন তারা কোন সমাবেশ করে লাল কাপড় দেখবেন এটা রাশিয়ার ওই শ্বেত বল্লুকদের দেশের সেই পতাকা লাল যে কমিউনিস্টদের এই নিদর্শন এটা তারা লাল কাপড়দের পতাকা বহন করে এই কমিউনিজমের এক সময় জয় জায়গার অবস্থা ছিল এবং এরা অধিকাংশই নাস্তিক ছিল আর এরাই এদেশের বর্তমানের রাজনীতি এবং বিচার ব্যবস্থা বিশেষ করে এই দুইটা ক্ষেত্র আর যেহেতু তারা বুর্জুয়া অর্থনীতির বিপক্ষে এই জন্য তারা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার প্রবক্তা ছিল এই জন্য সে অর্থ ব্যবস্থায়ও তাদের একটা গুরুত্বপূর্ণ অংশ জড়িত আছে এদেশের আজকে বড় ধরনের যেগুলো অর্থনীতিবিদ দেখবেন অধিকাংশই নাস্তিক বর্তমান এখন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আছে আতুর রহমান এটা নাস্তিক আবুল বারাকাত এটা নাস্তিক যেগুলো দেখবেন বড় বড় অর্থনীতিবিদ এগুলো নাস্তিক এই নাস্তিকগুলোর অনেকেই জানে না অনেকে না জানার কারণে এখন এদের মুখ থেকে উচ্চারিত হয় মাঝে মাঝে আল্লাহর কথা রাসুলের কথা মনে করে এরা মুসলিম এটা আচ্ছা, সকলের জানা কি নাই যে মতিয়া মন্ত্রী সে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ছিল সে বাংলার অগ্নিকন্যা নামে উপাধি তার ছিল সে সবচেয়ে বড় নাস্তিক এখন তার মুক্তিও মাঝে মাঝে সুন্দর সুন্দর কোরআনার আয়াত মাঝে মাঝে উচ্চারণ করে আমার স্মরণ আছে একবার আওয়ামী লীগের তৎকালীন সভাপতি ছিল মালিক উকিল শেখ মুজিব মারা যাওয়ার পরের কথা বলছি যেই মালে কুফিল শেখ মুজিবকে হত্যা করার পর হিত্রু বিমানবন্দরে গিয়ে বলেছিল বাংলাদেশে ফেরাউনের পতন হয়েছে সেই মালে কুকিলি আওয়ামী লীগের সভাপতি হয়েছিল আর সে এক সমাবেশে বলেছে যে বুখারি শরীফের হাদিস লাকুম দিন হুকুম আলিয়া দিন এটা যে কোরআন মজিদের একটি সুরায় সুরায় কাপুরিনের শেষ আয়াত এটাও জানে না বলছে বুখারি শরীফের হাদিস ধর্মনিরপেক্ষতার পক্ষে সেই কথাটা বলছে যে প্রত্যেকে যার যার প্রত্যেকের ধর্ম যার যার তার নিজের কাছে ধর্মনিরপেক্ষতার কথা বলতে গিয়ে সেটা কোরআনের এত জানে না শুনেছে কোথাও থেকে বলে ফেলছে এটা বুখারির হাদিস তো এই ধরনের এই মতিয়ার মুখ থেকে মাঝে মাঝে কিছু কোরআনের ইদানিং শোনা যায় একটা নাস্তিক হল চীনপতি সমাজতন্ত্রে বিশ্বাসী যেটা বৈজ্ঞানিক সমাজতন্ত্রের ধারক সে হল ইনু হাসানুল কিনু তথ্যমন্ত্রী এখন হয়েছে এটা একটা নাস্তিক এই নাস্তিকের ইতিহাস কেউ জানেন কিনা সে জাসদ গণবাহিনীর প্রবক্তা ছিল প্রধান ছিল সে যে এদেশে সবচেয়ে বড় সন্ত্রাসী যে সংগঠন ছিল সশস্ত্র সন্ত্রাসী সংগঠন যাদের হাতে হাজার হাজার মানুষ নিহত হয়েছে সে হাজার হাজার মানুষের হত্যাকারী এই নাস্তিক হাসালোনো কেন এই সরকারের মন্ত্রী এই সরকারের অনেকগুলো মন্ত্রী হল নাস্তিক এদের ব্যক্তিগত ইতিহাস জানলে দেখবেন এখন এই ইনু মাঝে মাঝে এখন তার মুখ থেকেও শুনি সে আল্লাহকে নাকি বিশ্বাস করে রাসুলকে নাকি বিশ্বাস করে এই ধরনের আমাদের দেশে এই নাস্তিকরা এখন তারা হয়তো প্রকাশ্যভাবে মানুষের সামনে এসে আল্লাহকে বিশ্বাস করে বলে দাবি করে রাসুলের রাসুল হিসাবে বিশ্বাস করে বলে দাবি করে কিন্তু এই দাবিগুলো হলো শুধুমাত্রই তাদের রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এদেশের বুকা মানুষগুলোর উপর তাদের কর্তৃত্ব করার অসৎ মানসিকতায় তারা এই কথাগুলো বলে কিন্তু এই ধরনের মুখে মুখে আল্লাহ এবং আল্লাহ রাসুলের কথা যারা দাবি করে এই দাবি করলেই সে কেউ মুসলমান হয় না যদি আল্লাহকে ইলা হিসেবে মানে বলে কেউ দাবি করে তাহলে তার অন্তরের মধ্যে এই বিশ্বাস স্থাপন করতে হবে এবং জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে একমাত্র ঈশা ইলা হিসেবে মেনে চলতে হবে আল্লাহর হুকুম হাকাম আইন কানুনের বিপরীত কোনো কাজের সাথে নিজেকে জড়াতে পারবে না যদি আল্লাহর কোন একটা আইন কোন একটা হুকুম কেউ সে অপছন্দ করে তাহলে সে কাফের হয়ে যাবে তার এই মৌখিক দাবির কোনো মূল্যই থাকবে না আর এরা তো আল্লাহর একটি হুকুমও মানে না আল্লাহ রাসুলকে জীবনের কোন ক্ষেত্রেই তারা আদর্শ হিসাবে মানে না শুধু মুখে মুখে এরা দাবি করে মূলত এরা হচ্ছে কাফের এ কথা দল বলছেন যারা আল্লাহর প্রতি ইমান আনে না রাসুলের প্রতি ইমান আনে না এই সকল কাফেরদের জন্য আমি কঠিন আগুনের ব্যবস্থা করে রেখেছি প্রজ্বলিত আগুনের ব্যবস্থা করে রেখেছি জ্বলন্ত আগুনের ব্যবস্থা করে রেখেছি সেটা হবে তাদের আবাসস্থল আগুনের দ্বারা তাদেরকে সাক্ষী দেওয়া হবে ولله ملك السماوات والأرض يغفر لمن يشاء ويعذب من يشاء وكان الله غفورا رحيما আসমান এবং জমিনের রাজত্ব আল্লাহ তিনি যাকে ইচ্ছা ক্ষমা করবেন যাকে ইচ্ছা সব শাস্তি দেবেন আর আল্লাহ হচ্ছেন কমাশীল মেহেরবান আল্লাহ সুবাহান এখানে যেই কথাটি স্পষ্ট করে ঘোষণা দিচ্ছেন নিজের ব্যাপারে আসমান এবং জমিনের রাজত্ব কর্তৃত্ব বাদশাহী আল্লাহ এই আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ সুবাহান হুতালার হুকুম কর্তৃত্ব রাজত্ব ক্ষমতা এককভাবে প্রতিষ্ঠিত এ সব কিছুর মালিকানা আল্লাহ আর কারো নাই আল্লাহর সমগ্র সৃষ্টি জগতের মাঝে অসংখ্য সৃষ্টিকুলের মাঝে মানুষ এবং জিন এই দুইটা সৃষ্টি হচ্ছে ইখতিয়ারি সম্পন্ন ইচ্ছা শক্তি সম্পন্ন আল্লাহর এই সৃষ্টি জগতে আর কোনো কিছুরই কোন সৃষ্টিরই ইচ্ছা শক্তি নেই এই দুইটা সৃষ্টিকে আল্লাহর হুকুম মেনে চলার অথবা অবাধ্য হওয়ার সেই এখতিয়ার সেই ইচ্ছা শক্তিটা আল্লাহ তাদেরকে দান করেছেন কিন্তু আর কোন সৃষ্টিকে দেওয়া হয়নি আল্লাহর আসমান এবং জমিনে যে অসংখ্য সৃষ্টি রয়েছে সবকিছু আল্লাহর হুকুম মেনে চলছে আল্লাহর রাজত্বের অধীনে আল্লাহকে মালিক হিসেবে মেনে আল্লাহর নির্দেশ অনুযায়ী তারা তাদের কর্ম সম্পাদন করে চলেছে কেউ অবাধ্য হতে পারছে না এই চন্দ্র সূর্য নক্ষত্র গ্যালাক্সিতে যে তো যেই পরিমাণে কুঠি কুঠি নক্ষত্র রাজি রয়েছে কোনো কিছুই আল্লাহর অবাধ্য নয় সবকিছু আল্লাহর হুকুম মেনে চলে আমাদের এই পৃথিবীতে বনে জঙ্গলে অনেক শক্তিশালী প্রাণী আছে হাতি সিংহ বাঘ অনেক প্রাণী আছে এরা সকলে আল্লাহর হুকুম মেনে চলে সমুদ্রের মধ্যে বিশাল বিশাল প্রাণী রয়েছে তিনি হাঙ্গরে সব রয়েছে কিন্তু সকলেই আল্লাহর হুকুম মেনে চলে সমুদ্র বিজ্ঞানীদের গবেষণার ফল সমুদ্রের মধ্যে এত বিপুল পরিমাণের সৃষ্টি রয়েছে প্রাণী রয়েছে একদিকে যেমন বিশাল তিমি হাঙ্গ রয়েছে অন্যদিকে ক্ষুদ্রতম প্রাণীগুলো রয়েছে এই সমুদ্রের এই বিশাল জগতের মধ্যে বিপুল পরিমাণের এত প্রাণী তারা সকলেই যেন একটা নিয়ম একটা বিধান মেনে চলে তারা নিয়মতান্ত্রিক ভাবে তারার তাদের গতি চলা তাদের সবকিছু কেউ কার উপর জুলুম করে না বিনা প্রয়োজনে কেউ কারো উপর আঘাত করে না যত শক্তিশালী হাঙ্গর হোক না কেন ক্ষুদ্রতম একটা মাছ তার দ্বারে কাছে দিয়ে চলে গেলে তার প্রয়োজন না হলে তাকে কোনো ডিস্টার্ব করে না আল্লাহ তার যে খাবারগুলো দিয়েছেন শুধুমাত্র তার খাবারের জন্য যা প্রয়োজন আল্লাহর দেওয়া বৈধ সে খাবারটাই সে খায় তার ক্ষুদা মিটে গেলে তার সামনে যদি কোন একটা প্রাণী মুখের কাছেও চলে যায় তখন আর খায় না আল্লাহ এই সমুদ্র মধ্যে যেই পরিমাণের প্রাণীগুলো রয়েছে তারা যে একটা নিয়ম মেনে চলে সমুদ্র বিজ্ঞানীরা তারা বলে যে এই সমুদ্রের এত বিপুল পরিমাণের এই প্রাণী জগৎ একটা নিয়ম যে মেনে চলে নিঃসন্দেহে তারা একজনের হুকুম অনুযায়ী চলে যিনি তাদেরকে পরিচালনা করেন তার হুকুম অনুযায়ী চলে নতুবা সমুদ্রের মধ্যে এমন সুন্দর শৃঙ্খলা থাকতে পারত না বনে জঙ্গলে অসংখ্য প্রাণী আছে সেখানেও তো এ ধরনের কোন জুলুম বিচার দেখা যায় না সব জায়গায় একটা শৃঙ্খলা চলছে কারণ এই সমগ্র সৃষ্টি জগৎ আল্লাহর হুকুম অনুযায়ী চলে আল্লাহর কর্তৃত্ব রাজত্ব বাদশাহী মেনে নিয়ে তারা তাদের জীবন পরিচালনা করে এই জন্য তাদের মধ্যে শান্তি শুধুমাত্র মানুষ এবং জিন এই দুইটা সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা শক্তি দিয়েছেন আর এই জন্যই দুইটা সৃষ্টির জন্য এখানে পুরস্কার অথবা শাক্তি দুইটির ব্যবস্থা করে রাখা হয়েছে যারা আল্লাহর পক্ষ থেকে ইচ্ছা শক্তি প্রাপ্ত হওয়ার পর নিজের ইচ্ছা শক্তি ব্যবহার করে আল্লাহকে একমাত্র মালিক মনিব ইলা হিসেবে মেনে নিয়ে তার জীবন পরিচালনা করে আল্লাহ তার জন্য চিরস্থায়ী সুখ শান্তির জায়গা জান্নাত তৈরি করে রেখেছেন আর যে তার ইচ্ছা শক্তি ব্যবহার করে আল্লাহর নাফর মানি করে অবাধ্য হয় তার জন্য চিরস্থায়ী শাস্তির জায়গা জাহান নাম তৈরি করে রেখেছেন আল্লাহ সুবাহ হচ্ছেন আসমান এবং জমিনের উপর একমাত্র কর্তৃত্বশীল বাদশাহ তিনি একমাত্র রাজা হুকুমত কর্তৃত্ব রাজত্ব সবকিছু একমাত্র তার আল্লাহ সুবহান ইচ্ছা করলেই এই মানব জাতির মধ্যে যারা আল্লাহর নাফর মানি করে মুহূর্তের মধ্যেই তাদেরকে ধ্বংস করে দিতে পারতেন আর যারা তাকে মেনে চলে আল্লাহর প্রতি ইমান এনে আল্লাহর এবাদতি করে তাদেরকে এই জমিনের কর্তৃত্ব আল্লাহ নিজে দিয়ে দিতে পারতেন কিন্তু এতে করে মুমিনদের এখানে আল্লাহ পুরস্কার দিবেন তাদেরকে এইভাবে প্রতিষ্ঠিত রাখবেন এটার কোনো বাস্তব যৌক্তিকতা থাকত না এই জন্য আল্লাহ সুবাহ এই কাজটা নিজে না করে এই মুমিন বান্দাদেরকে দিয়েছেন মুমিনদেরকে আল্লাহ এই সুযোগ দিয়েছেন সে নিজের পথটা সে নিজে বাছাই করে গ্রহণ করুক আর সে ইচ্ছা শক্তি প্রয়োগ করে সে যখন জান্নাতের পথ সে বাছাই করে নিবে আল্লাহ সেই পথেই তাকে পরিচালিত করবেন আর যে বাছাই করে নিবে জাহান নামের পথ আল্লাহ সেই পথটাকেই তার জন্য বাছাই করে দেবেন এবং সেটাই গ্রহণ করবে এরপর মাঝখানে কিছু মানুষ রয়েছে যারা আল্লাহর হুকুম অনুযায়ী চলে আবার মানিও করে আল্লাহর হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করে আবার কখন আল্লাহর অবাধ্য হয় এই প্রকারের লোক যারা রয়েছে অথবা যারা আল্লাহকে মেনে চলে ইমানদারগণ তারা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক জেনে হোক না জেনে হোক তারা ভুল করে তারা ভুল করে মাঝে মাঝে আল্লাহর অবাধ্য হয়ে যায় জেনে হোক আর না জেনেই হোক ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক কখনো কখনো আল্লাহর অবাধ্য হয়ে যায় না ফরমান হয়ে যায় আল্লাহর হুকুম লঙ্ঘন করে ফেলে এই অবস্থায় এই বান্দাদেরকে আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে তিনি ক্ষমা করে দিতে পারেন আর যদি ইচ্ছা করেন তিনি তাকে শাস্তিও দিতে পারেন কারো অধিকার এটা নাই যে আমরা দুইজন সমান অপরাধ করেছি আল্লাহ একজনকে ক্ষমা করে দিলেন আর একজনকে কেন করলেন না এই কথা বলার অধিকার কারণ আই আল্লাহ যা কি ইচ্ছা তিনি বলছেন মাইয়াশা আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দিবেন আর যাকে ইচ্ছা শাস্তি দেবেন আল্লাহর এই সিদ্ধান্তের ব্যাপারে কেউ কোনো প্রশ্ন উত্থাপন করার ক্ষমতা রাখে না এটাকে আল্লাহর দরবারে পুনরায় আবার দাবি করবে যে বিচারটি সঠিক হয়নি কথা বলতে পারে এমন শক্তি কারো নাই কোন অধিকার নাই এটা আল্লাহর একক ক্ষমতা তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন আর যাকে ইচ্ছা তিনি শক্তি দেবেন এই আয়াতটি যেমন অতি আশা ব্যঞ্জক আবার অত্যধিক ভীতিকর হোক সেটা ভীতিকর এই কারণে যে যে কোনো বান্দার তার অপরাধ যদি ছুটো হয় আর আল্লাহ যদি এই অপরাধের জন্য তাকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেন কেউ তাকে বাঁচাতে পারে না এই জন্য মুমিন বান্দা ছুটো তো ছুটো থেকে ছোটতর অপরাধও যদি হয় সেই অপরাধটাকে বড় মনে করবে এবং এর থেকে নিজেকে মুক্ত রাখবে আর অত্যধিক আশাপ্রদ এইখানে যে যে যত বড় অপরাধী করুক না কেন আল্লাহ যদি ক্ষমা করে দিতে ইচ্ছা করেন তিনি তাকে ক্ষমা করে দিবেন এই জন্য কোন ব্যক্তির তার অপরাধ তার পাপের কারণে তাকে তিরস্কার করা যাবে না নিজেদের পক্ষ থেকে বলা যাবে না এই লোকটি জাহান নামে এই ধরনের কথা বলা যাবে না সে যত পাপি করুক আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা করে দিতে পারেন হতে পারে তার জীবনের একটা পর্যায়ে গিয়ে সে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে আল্লাহর কাছে তবা করবে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন যদি তার ইমান থাকে সে যদি ইমানদার হয় প্রকৃত পক্ষে ইমানদার হয় আর তার ইমানের সাথে শির্কের মিশ্রণ ঘটেনি কিন্তু আমলে তার ত্রুটি ছিল আল্লাহর হুকুমের অবাধ্য হয়েছে না নাফরমানি করেছে এমন ব্যক্তিদেরকে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন আবার তার অপরাধ যদি কম হয় তোর জন্য তাকে শাস্তিও দিতে পারেন এই জন্য আল্লাহ সুবাহ এর মাধ্যমে মুমিনদেরকে অত্যধিক সতর্ক করে দিলেন আল্লাহ কাকে ক্ষমা করবেন আর কাকে শাস্তি দেবেন পূর্ব থেকে তো আল্লাহ বলে দেননি কেউ তো বলতে পারবে না যে অমুককে আল্লাহ ক্ষমা করে দিবেন আর অমুককে ক্ষমা করবেন না এটা তো বলে দেননি এই জন্য প্রত্যেকেই যেমন আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য প্রত্যাশা রাখবে আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার আশা রাখবে অনুরূপ ভাবে আল্লাহর আজাবকে সবসময় ভয় করবে কান আল্লাহ গাফুর রহিমা আর আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল মেহরবান মুমিন বান্দাগন সবসময় আল্লাহর প্রতি এই প্রত্যাশা রাখবে যে আল্লাহর কাছে কোনো বান্দা যদি অপরাধ করে ক্ষমা চায় তবা করে তিনি হচ্ছেন গাফুর তিনি হচ্ছেন গাফার তিনি রহমান তিনি রাহিম তিনি ক্ষমাশীল তিনি মেহেরবান তিনি দয়ালু তিনি তার বান্দাকে তিনি ক্ষমা করে দিতে পারেন আল্লাহ সুবাহ কাছে এই প্রত্যাশা মুমিন বান্দাগণের জন্য সবসময় রাখা উচিত কারণ কোন মানুষ নিজে মনে করতে পারে না বলতে পারে না দাবি করতে পারে না যে আমার কোনো অপরাধ নেই নবী রাসুল ছাড়া আর কারো এই অধিকার নেই বলতে পারে না জেনে হোক না জেনে হোক ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক মানুষ অপরাধী যে আল্লাহর হুকুম পালন করল না আল্লাহর হুকুমের অবাধ্য হল এটা হতো অপরাধ সে আল্লাহর হুকুম পালন করতে পারলো এখন তার কাজ ছিল আল্লাহর দিনের জন্য জেহাদ করা ঘুমিয়ে থাকলো আল্লাহ দিনের প্রয়োজনে তার এখন বের হওয়া প্রয়োজন ছিল সে বের হল না এটা তার অপরাধ এটা তার শাস্তি পাওয়ার উপযুক্ত কিন্তু আল্লাহ যদি ইচ্ছা করেন তাকে ক্ষমা করে দিতে পারেন এখানে ওই লোকদের ব্যাপারটা এখানে নিয়ে আসা হলো যে যারা রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের সাথে মক্কায় উমরা করার জন্য রাসুলের সাপি হয়ে যায়নি সেই সকল লোকদের মধ্যে যারা গড়ে বসে থেকেছিল তারা রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের কাছে যখন নিজেদের অবস্থা বর্ণনা করে ক্ষমা প্রার্থনা করল ওনার কাছে অনুরোধ করল আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য এই সব লোকদের মধ্য থেকে এমন লুকো আছে হয়তো ক্ষমা পেতে পারে আর এমন লুকো আছে যে ক্ষমাই পাবে না এর দ্বারা এখানে বোঝানো হয়েছে ওইখানের মধ্যে সকলেই মুনাফিক ছিল না কিছু মুসলমানও ছিল নির্বুধ এদের এলিম নাই দুনিয়াটা তাদের কাছে এখনো প্রাধান্য বিস্তার করে আছে এই জন্য ওই দুনিয়ার লুবে পড়ে আর সেখানে গেলে মারা যাবে এই আশঙ্কায় বৃত হয়ে রাসুলের সাথী হয় নাই এটা তার অপরাধ তিনি অপরাধ এর জন্য যদি আল্লাহর কাছে তবা করে আর আল্লাহ তাকে ক্ষমা করে দেন তাহলে সে তো ক্ষমা পেয়ে যাবে এই কথাটা এখানে বলা হয়েছে আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করবেন আর যাকে ইচ্ছা তিনি সাক্ষী দেবেন আল্লাহ সুবাহান এখানে মদিনার ওই আরববাসী গ্রাম্য লোকদের অবস্থা বর্ণনা করেছেন সেই অবস্থাটা যদি আমরা আবার একটু শিক্ষণীয় বিষয়টা আমরা দেখি কেন যে রাসুল্লাহ সাল্লু আলহ্লাম স্বপ্নে দেখেছিলেন তিনি কাবাগর তুয়াফ করছেন মাথা মুন্ডন করছেন সঙ্গী সাথীরাও সাথে আছেন কাবাগরের চাবি উনার হাতে তিনি বিজয়ীর বেশে নিরাপদে মক্কায় প্রবেশ করেছেন যখন সাহাবাদের কাছে এই খুশির সংবাদটা শোনালেন তারা তো জানতেন নবীর স্বপ্ন সত্য সাহাবারা অত্যধিক খুশি হয়ে গিয়েছিলেন এই জন্য তারা মনে করেছিলেন আল্লাহ যেহেতু এবার স্বপ্নে দেখিয়েছেন আর দেরি করি কেন আমরা এখনই চলে যাই তারা খুশি হয়ে তারা রোয়ানা দিয়েছিলেন কিন্তু আল্লাহ যে এই বিজয়টা এই স্বপ্নটাকে বাস্তবায়ন করবেন দুই বছর পরে ওটা তো তারা জানতেন না কারণ স্বপ্নের মধ্যে কোন বছর এই তিনি মক্কায় প্রবেশ করবেন এটা তিনি দেখেন নাই এখানে সাহাবাই কেরাম রাজি আল্লাহ তালানহুগণ রাসুলের অনুসারী হয়ে রাসুলের স্বপ্নকে সত্য মনে করে তারা অতি আগ্রহ পোষণ করেছিলেন এবং রাসুলের সাথী হয়ে মক্কায় রওনা দিয়েছিলেন কিন্তু পক্ষান্তরে এমন এই মুনাফিকগণ এবং দুর্বল প্রকৃতির যারা মুমিন ছিল অথবা সবে মাত্র ইমান এনেছে এখন ইসলাম ভালো করে বুঝতে পারেনি মুসলমানদের সাথে ইসলামের সাথে এখনো তার গভীর সম্পর্ক গড়ে ওঠেনি এই পর্যায়ে লোকজন ছিল তারা তাদের ধারণা ছিল এর সম্পূর্ণ বিপরীত তাদের ধারণা ছিল ইতিপূর্বের যুদ্ধগুলো যে মক্কা থেকে কুরাইশগণ এসে মদিনার আশপাশে যুদ্ধ করেছে আর এখন ওনারা আবার সেই মক্কাই চলে যাবেন শত্রুর বাড়িতে এটা বড় তাদের কাছে এই অবস্থাটা ভীতিকর মনে হয়েছিল আর ইসলামকে যেহেতু তারা যদি গ্রহণ করেও থাকে তার এত মনে প্রাণে কোনো গ্রহণ করেনি আর মুনাফেকরা তো পছন্দই করত না এটা বাহ্যিকভাবে তাদের ধারণায় ছিল এবং তারা অত্যধিক খুশি হয়েছিল যে আমরা কোনো প্রকারে যদি পিছনে থেকে যেতে পারি আর এরা মক্কায় গিয়ে যদি এখানে মার খায় সকলেই মারা যায় তাহলে মদিনা আমাদেরই এখানে আমাদেরই সকল কর্তৃত্ব বাদশাহী সবকিছু আমাদেরই চলবে এই জন্য এই মুনাফিকরা অত্যধিক খুশি হয়েছিল আর তাদের সাথে ওই দুর্বল প্রকৃতির মোমেনরাও ছিল এই অবস্থাটা যদি আমরা একটু চিন্তা করি আমাদের মধ্যেও তো এখনো এই প্রকৃতির অবস্থা আছে আমাদের মধ্যে এখনো এই ধরনের অবস্থা আছে আল্লাহ দিনের বিজয়ের জন্য একদল মুমিন তার মাল এবং জান নিয়ে জিহাদের ময়দানে অবতীর্ণ হন অত্যধিক খুশির সাথে আনন্দের সাথে এখানে শুধুমাত্র বিজয়টাই মূল লক্ষ্য নয় মূল লক্ষ্যটা হল আল্লাহর সন্তুষ্টি অর্জন আর আল্লাহ সন্তুষ্টি অর্জনের মধ্যে জান্নাত লাভ করা সেই সময় সাহাবাদের মধ্যে স্পৃহা ছিল আজও মুমিনদের মধ্যে এমন স্পৃহা আছে অপরদিকে যারা আল্লাহ দিনের জন্য জিহাদ করাটা ফরজ হিসাবে উপলব্ধি করেছেন বুঝেছেন এমন লোকদের মধ্যে তো অনেকেই আছেন তাদের মাল পরিবার পরিজন এগুলাকে তার কাছে এত প্রিয় মনে হয় এগুলা ছেড়ে গড় থেকে বের হতে আর ইচ্ছা হয় না গড় থেকে বের হলে পরে কোথায় জানি কোন বিপদে পড়ে যায় কখন কোথায় মায়ের খায় কোথায় ধরা পড়ে এই যে ভয়ে আশঙ্কায় নিরাপদে ঘরে থাকতে চায় বের হতে চায় না এমন লোকজন এখনো তো আছে এই অবস্থাটা যদি আমাদের এখানেও নিয়ে আসি আমরা দেখতে পাব মদিনার মরু অঞ্চলের সেই নির্বুধ মুসলিম অথবা সেখানে মুনাফিকরা যে আচরণ করেছিল আমাদের সমাজে এই প্রকৃতির লোকজন আছে এখনো যারা জিহাদকে উপলব্ধি করে দিনকে বুঝে কিন্তু এরপর দিনের জন্য দান মাল দিয়ে যখন বের হওয়া প্রয়োজন তখন বের হয় না এরা সুদিনে সামনে তাকে আর দুর্দিনে তাদের পাত্তাই পাওয়া যায় না সে তাদের অবস্থাটাই হলো এমন যখন সাহাবারা মদিনায় ফিরে এসেছেন তখন তারা তাদের সামনে এসে হাজির হয়েছে আর যাওয়ার সময় বিতি ভয় পেয়ে তা থেকে তারা বিরত থেকেছে তো তাদের এই অবস্থাটা এখানে বর্ণনা করা হয়েছে আল্লাহ সুবাহ আমাদেরকে যেন এই ধরনের অবস্থায় পতিত না করেন যারা পিছনে পড়ে থাকে জিহাদের ডাক আসলে তাদের মধ্যে যেন আমাদেরকে সামিল না করেন আমরা যেন জিহাদের ডাকে যারা প্রথম সারা দেয় সেই কাতারে সামিল থাকতে পারি আল্লাহ আমাদের তফিক দান করুন আমিন এখন দেখা যাবে চীন ইরাকে বা ব্রিটেনকে বা ইয়াকে রাশিয়াকে পরাশক্তি বলা হয় এটাকে আকিরাজের কোনো সমস্যা হবে কিনা পরাশক্তি আল্লাহ তো পরাশক্তি নন আল্লাহ হচ্ছেন মহাপরাক্রমশালী তিনি হচ্ছেন আজিজ তিনি মহাপরাক্রমশালী তিনি সর্বময় ক্ষমতার অধিকারী এই পৃথিবীর অন্য দেশগুলোর উপর কর্তৃত্ব এককভাবে করে শক্তির দিক থেকে যে দেশগুলো তারা হল পরাশক্তি মানে সকলের উপর তার কর্তৃত্ব সকল দেশগুলোর উপর কর্তৃত্ব তার সেই মহাপরাক্রমশালী নয় সে অপরাজিত নয় তার কি তারও পরাজয় আছে কিন্তু আল্লাহ হচ্ছেন মহাপরাক্রমশালী অপরাজিত যাকে কোনদিন পরাজিত করা যায় না আল্লাহ সৃষ্টি করব প্রাণে যাওয়া সম্পর্কে প্রশ্ন করে আল্লাহ সৃষ্টি করব প্রাণী জগৎ সম্পর্কে আর আমাদের সমাজে একটা কথা আছে জালা আব্দুল আলমিন আঠারো হাজার মাকলুকার সৃষ্টি করেছেন এটা অনেকে বিশ্বাস করে থাকেন তো ডিসকভারি এবং ন্যাশনাল জিওগ্রাফি টেলিভিশনে বিজ্ঞানীরা প্রমাণ করছে যে সমুদ্রের ভিতরে নাকি ছত্রিশ হাজারের অধিক প্রাণী তারা নির্ণয় করতে পারছে আর তাফসির ইবনে কাসির সুরা আমায়ামের আগে আছে আলমিন এক হাজার প্রাণী এক হাজার মানে প্রাণী সৃষ্টি করেছেন তার মধ্যে জলচর এবং চারশো স্থলচর এই কথাগুলো আসলে একটা দিক হলো যে আল্লাহর সৃষ্টি এমন যে এটা সংখ্যার দ্বারা সীমাবদ্ধ করার কোনো অবকাশ নাই আল্লাহ এমন সৃষ্টিগুলো এই পৃথিবীতে সৃষ্টি করেছিলেন যার অস্তিত্ব এখন অনেকগুলোরই নাই আর এমন নতুন নতুন কিছু অনেকগুলো সৃষ্টি করছেন আগামী দিন হয়তো আরো করবেন তা আমরা জানি না সেহেতু আল্লাহর এই সৃষ্টির সংখ্যা কত প্রজাতির এটা নিরূপণ করার মতো কোন সহি দলিল নাই ইবনে কাসির যে বর্ণনাটা আছে এই দলিলটা সহি নয় তো যেহেতু আমরা যে বিশ্বাসটা করব আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু আছে এ সব কিছু আল্লাহ যা সৃষ্টি করেছেন সবই আল্লাহর সৃষ্টি এদের সংখ্যা জানা আমাদের জন্য জরুরি নয় আর যেহেতু সংখ্যা আল্লাহ উল্লেখ করেন নাই সেহেতু এই সংখ্যাটা আমাদের কাছে জরুরি নয় আর এই আঠারো হাজার মাকলুকাত এই কথাটা একটা শুধুমাত্র প্রচলিত একটা কথা আমার মনে হয় এটা সম্পূর্ণ দলিলবিহীন একটি কথা এই আমি কখনো এই এই সংখ্যাটা উল্লেখ করি না আঠারো হাজার মুখ উল্লেখ করি না আল্লাহ সৃষ্টিকুল অসংখ্য আল্লাহ জানেন এর সংখ্যা কত আমরা এটার সংখ্যা জানি না এই সংখ্যাটাকে এইভাবে সীমাবদ্ধ করার কোন সুযোগ নাই যেহেতু সহি দলিল দ্বারা এটা প্রমাণিত নাই আল্লাহ মুমিন বান্দাদের মাঝে মনে কেউ আমার উপর জুলুম করে অন্যায় ভাবে জুলুম করে পরবর্তী দেখা গেছে বা এই জুলুমটা আমার যে জুলুমটা হয়েছে যে আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করছে সে অভিযোগ করছি আমার তানজিমের কাছে পরবর্তীতে এটা প্রমাণিত হয়েছে কি আমি দূষিত না আমি দোষী না এখন কি আমি আবার পুনরায় আমি বিচার খেলাম তানজিমের কাছে কিন্তু তানজিমের শক্তি নাই যে এই মুহূর্তে কি বিচার করা এই মুহূর্তে কি আমি বলতে পারবো যে আমি আমি আল্লাহর কাছে বিচারটা চাই এখানে কি মানে বান্দা কি মানে ক্ষমা না করে সে ক্ষমা করতে পারলো না বিচার দিতে সে বিচারও করেনি আমি সেই মুহূর্তে আল্লাহ কাছে বলতে পারি যে আল্লাহ তাদের বিচারটা করুক এই কথা বলা যাবে কিনা না এখন বিষয়টা হলো যে প্রথম যে বিষয়টা তুমি সেটা হলো হকুল এবাদ আল্লাহ ক্ষমা করবেন হকুল্লাহ সম্পর্কিত বিষয়গুলো যে আল্লাহর অধিকার সংক্রান্ত বিষয়গুলো যারা লঙ্ঘন করে আল্লাহ সেগুলো ক্ষমা করে দিবেন কিন্তু বান্দার হক আল্লাহ ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত ওই সংশ্লিষ্ট বান্দা ক্ষমা না করে যেমন তুমি যে কথাটি বললে যে এমন যদি হয় কেউ এমন মিথ্যা একটা অভিযোগ আনল যে অভিযোগটি প্রমাণিত হলো মিথ্যা কিন্তু প্রমাণিত হওয়ার পর যদি বিষয়ে তানজিমের সাথে সম্পর্কিত যদি হয় তাহলে তানজিমেরই তো দায়িত্ব হলো যে মিথ্যা অভিযোগটা দিল প্রমাণিত হলো সে মিথ্যাবাদী সেই মিথ্যাবাদী হিসাবে তার যে শাস্তিটা এই শাস্তিটা দেওয়া আর সেই শাস্তিটা প্রথমত হল তানজিমি পর্যায়ে সকল স্তরে তাকে অবহিত করে দেওয়া এই হল মিথ্যাবাদী সকলে জেনে যাবে তার সকলের কাছে প্রমাণিত হয়ে যাবে এই লোকটি মিথ্যাবাদী এবং তার সাক্ষী ভবিষ্যতে আর কখনো গ্রহণ করা হবে না সে কারো ব্যাপারে কখনো কথা বললে সকলেই বলে দিবে তুমি মিথ্যাবাদী তুমি কথা বলো না সে চিরদিনের জন্য এইভাবে সে লাঞ্ছিত হয়ে থাকবে এটা হলো এই বিচারের অবস্থা এখন যখন তানজিমি এই বিচারটা যদি এই পর্যায়ে হয়ে যায় তখন তোমার পক্ষ থেকে আর তার জন্য আল্লাহর কাছে ওই ধরনের তার জানানোর আর দরকার নাই এটা তো এখানে ফায়সলা বিচার হয়ে গেল মান্দার যে বিচার বিচারটা হয়ে গেলে পরে ওই ব্যক্তিকে আল্লাহ শাস্তি দিলেন না তাকে ক্ষমা করবেন এটা আল্লাহর ব্যাপার কিন্তু যেটা এখানে বিচার হয়ে যায় সাধারণত এটাই আশা করা যায় যে এর দ্বারা সে সে ক্ষমা পেয়ে গেল আরেকটা দিক হলো যদি সে মিথ্যা অভিযোগটা দিল তার দায়িত্বটা হলো তার মধ্যে যদি তাকুয়া থাকে প্রকৃতপক্ষে সে যদি মোত্তাকে হয় আমরা এখানেও বাছাই করে নিতে পারবো এই লোকগুলাকে সে ওই ব্যক্তির কাছে এবং যারা শুনেছে তাদের কাছে সে বলবে আমি মিথ্যা কথা বলেছিলাম আমার যে অভিযোগটা আমি দিয়েছিলাম এটা আমি মিথ্যা কথা বলেছিলাম আমি ক্ষমা প্রার্থনা করছি সে ক্ষমা চাইবে এবং তার কাছ থেকে সে ক্ষমা নেবে আর যদি তা না করে মনে করে এটা তো কেমনে আমি ক্ষমা চাই আমি মিথ্যা কথা বলছি তাহলে তো আমি অপমানিত হয়ে যাব বুঝতে হবে তার মধ্যে তাকুয়া নাই সে তাকুয়ার যত অভিনয় করুক সে তাকুয়ার যত অভিনয় করুক সে মুত্তাকি নয় যদি সে মুত্তাকি হতো সে আল্লাহ রাজাবকে ভয় করত এবং তার কাছে সে নত জানু হয়ে তার কাছে ক্ষমা প্রার্থনা করত যদি করে না তাহলে বুঝতে হবে সে মুক্তাকি নয় না শেষ হয়ে যাবে আর তো দরকার পড়ে না ওই যে ওটা তো যদি ক্ষমা চেয়ে শুধু যারা জানলো শুধু তারা তাদের সীমাবদ্ধ থাকবে এখানে যদি বিচার পেল না হ্যাঁ, হ্যাঁ। ওই ব্যক্তি হ্যাঁ, হ্যাঁ।, হ্যাঁ পাবে সে যদি এখানে বিচার না পায় তাহলে সে চাইতে পারে তার অধিকার আছে কিন্তু ক্ষমা করে দেওয়াটা হলো উত্তম ওটা এর আগে আমি একটা এক সাহাবির ঘটনা বলেছিলাম যে সেই সাহাবি তিনি নিজের পক্ষ থেকে একটা ক্ষমার কথা বলেছিলেন সেটা হলো যে আল্লাহর কাছে তিনি দোয়া করেছিলেন রাত্রে বেলায় যে আল্লাহর বান্দাদের মধ্য থেকে যারা আমার প্রতি জুলুম করেছে আমি তাদের সকলকে ক্ষমা করে দিলাম আল্লাহর কাছে এই বিষয়টা অত্যধিক পছন্দনীয় হয়েছিল রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে জিবরিল আমিনের মাধ্যমে বিষয়টি অবহিত করে দিয়েছিলেন এবং সকালে রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লাম ডাকলেন ওই ব্যক্তিকে রাত্রে যেই ব্যক্তি এমন এক ব্যবসাটা করল সে সকলকে কমাত করে দেওয়ার যে ঘোষণা দিয়েছিল সেই ব্যক্তিকে তখন সে যখন শেষ পর্যন্ত উঠে দাঁড়ালো তখন রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লাম তার খুব প্রশংসা করলেন এবং আল্লাহ সুবাহান তালার কাছে যেটা অত্যধিক পছন্দনীয় হয়েছে এটা তিনি জানিয়ে দিলেন সেগুলো বান্দার ক্ষমা করে দেওয়াটা এটা হলো তার অত্যধিক একটা উত্তম গুণ আর একটা দিক দেখেন যে হাসরের ময়দানে আল্লাহ এক বান্দার বিচার করলেন তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি নিয়ে আমল নিয়ে এসেছো সে বলবে যে আমি খুব ভালো যে নিয়ে কামল নিয়ে আসতে পেরেছি এমন তো মনে হয় না তো একটি কাজ আমি করেছিলাম আমি ব্যবসা করতাম অনেক লোকের কাছে আমার পাওনা ছিল আমার কর্মচারীদেরকে যখন পাওনা আদায়ের জন্য প্রেরণ করতাম তাদেরকে বলে দিতাম যদি কোনো দরিদ্র দেনাদার পাও তাহলে আমার পক্ষ থেকে তাকে ক্ষমা করে দিও আর যদি সচ্ছল দেনাদার পাও তাহলে তাকে অবকাশ দিও তাদের প্রতি জুলুম করো না আমি এই কাজটা মনে হয় ভালো করেছি তখন আল্লাহ সুবাহ ফেরেস তাদেরকে সাক্ষী রেখে বলবেন যে মানুষের সাথে সদয় ব্যবহার করা এটা তো আমার কাজ আর মানুষকে ক্ষমা করে দেওয়া এটাও তো আমার কাজ সে যেহেতু আমার বান্দাদের প্রতি সদয় ব্যবহার করেছে এবং ক্ষমা করে দিয়েছে আমি আজকে তার প্রতি সদয় হয়ে আমি তাকে ক্ষমা করে দিলাম তো এখানে দেখা যায় যে বান্দার প্রতি সহানুভূতিশীল হওয়া এটা আল্লাহ পছন্দ করেন এই জন্য কেউ যদি তার কাছে ক্ষমা না চাইতেই যদি সে তাকে ক্ষমা করে দেয় এর বিনিময়ে সে আল্লাহর কাছে পাবে আর যদি ক্ষমা না করে সে আল্লাহর কাছে দাবি করে পাওনা পাওয়ার তাহলে সেটাও তার অধিকার আছে প্রশ্ন তো শেষ কিন্তু যদি প্রমাণিত হয় প্রমাণিত হয় সে সত্য কথা বলছে এবং অভিযুক্ত যে অভিযোগ যার ব্যাপারে অভিযোগ করা হয়েছে সে যদি আসলেই দোষের সাব্যস্ত হয় তাহলে তাকে যে শাস্তি দেওয়া হবে সেটাও কি ওইভাবে সবাইকে জানাইয়া বা সচক্ষে দিতে হবে এরকম সব শাস্তির ব্যাপারে ওই প্রকাশ্য দেওয়ার বিধান নাই যে প্রকাশ্য শাস্তি দেওয়ার কথা কোরআন মজিদে স্পষ্ট আছে যেটা প্রকাশ্য দেওয়ার সেটা প্রকাশ্য আর বাকি সব শাস্তি গোপন সে যদি অভিযোগ প্রমাণিত হয় তার বিপক্ষে এবং তাকে যদি শাস্তি দেওয়া হয় শাস্তি প্রয়োগ করার পর তাকে আর অপরাধী বলা যাবে না শাস্তি প্রয়োগ হয়ে গেলে তাকে আর অপরাধী বলা যাবে না কারণ তার উপর তো যে অপরাধ করেছে তার শাস্তি পেয়ে গেছে হ্যাঁ? জানতে চাইতে যে তাকে কেন শাস্তি দেওয়া হচ্ছে না এটা হতে পারে এটা হতে পারে যদি এমন পর্যায়ে শাস্তি তো দেওয়া হচ্ছে এটা তো প্রকাশ্য হবে না বিষয়টা হলো তো প্রকাশ্য না প্রকাশ্য শাস্তি যেটা এটা তো জানবেই আর যেটা অপ্রকাশ্য শাস্তি এটা তো মানুষে জানবেই না তো সে প্রশ্ন করবে কেমন করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বিশ্বাসের একটা চরম চরম মানদণ্ড থাকতে হবে হ্যাঁ। এক্ষেত্রে দেখা যায় যে কারো উপর এমন একটা অপরাধ নিয়ে একটা উক্তি ছড়ে দিল যে উক্তিটা তার জীবনকেই বাধাগ্রস্ত করে সেক্ষেত্রে যদি ক্ষমা করেও দেয় তারপরে দেখা যায় যে ওই ঘটনায় পদে পদে বাধা দিচ্ছে তখন তো সেই কথাগুলো বা কষ্টগুলো আবার পুনরাবৃত্তি হবে মনের ভিতরে জাগ্রত হবে এমন তো অবস্থা কি করবে না এটা যদি কারো মানে ওই যে মানে অপরাধটা কি তা প্রমাণিত হয়েছে না প্রমাণিত হয় নাই প্রমাণিত হয় নাই ও মানে যে ব্যক্তি অভিযুক্ত অভিযুক্ত ব্যক্তি মিথ্যা অপবাদকারীকে ক্ষমা করে দিল তো ক্ষমা করে দিলে বুঝছি ওই যে আবার ওই যে যাকে ক্ষমা করে দিল সে যেহেতু মিথ্যা অপবাদকারী সে যেহেতু তার স্বভাবটা হয়ে গেছে মিথ্যা বলার সে এরপরও আবার ওই মিথ্যা অভিযোগ একটা পর একটা আনতে থাকে এই আসলে এই অপরাধের কারণে যখন কেন্দ্রের কাছে যাবে এই এই অপরাধ দেওয়া কিন্তু আসলে সে অপরাধ থেকে সে মুক্ত যখন কেন্দ্র কাছে যখন যাবে তখন কি হবে বাস্তবতার আলোকে বা বিশ্বাসতার আলোকে বর্তমান জিহাদি প্রেক্ষাপটে কিছুটা হলেও সন্দেহের একটা উদ্রেক সৃষ্টি করে এক্ষেত্রে তার জিহাদি জীবনকে ক্ষতিগ্রস্ত করে এমন অবস্থা সে কি করে না এখন যে বিষয়টা হলো যে যেহেতু অভিযোগটা মিথ্যা এজন্য তানজিমি জিন্দিগিতে যে সংশ্লিষ্ট যারা আছে এখন সকলের কাছে এই বিষয়টা মানে স্বীকৃতি দেওয়া যে এই লোক নির্দোষ এটা স্বীকৃতি দেওয়া তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এই ক্ষেত্রটাতে এটা তো পরিষ্কার করা দরকার না হলে তো ওই ব্যক্তি সন্দেহের মধ্যে থাকবে সন্দেহ মুক্তির জন্য এটা করা তো দরকার আন্দিমি জিন্দিগিতে সংশ্লিষ্ট পর্যায়ে এটা এমন নয় যে যেখানে প্রয়োজন নাই যারা জানেই না ওই পর্যায়ের দরকার নাই যে পর্যন্ত এটা পৌঁছছে বা জানতে পারে বা জানা হয়ে গেছে এই পর্যায়ে পর্যন্ত এটা জানানো যেই লোকের বিরুদ্ধে এই ধরনের একটা অভিযোগ মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছিল আসলে সে সম্পূর্ণ নির্দোষ অভিযোগকারী সে মিথ্যা অভিযোগ দিয়েছিল এই এইটা ঘোষণাটা দরকার না না না ইসলা তো এটাই হয়ে গেল যে ও যে যেটা চর্চা যেটা হ্যাঁ আচ্ছা, ওই চর্চাটা তো এটা সম্পূর্ণ বড় এটা তো ঠিকই না এটা তো চর্চা করতেই পারবে না এটা হলো যে মানুষ তো মানুষ হিসাবে কেউ ভুলের উঠবে না হতে পারে আমি তো এর আগেই বিষয়টা আমি বলেছি যে কেউ মনে করেছে ওই ব্যক্তির এটা অপরাধ তার বিবেচনায় কিন্তু আসলে এটা অপরাধ নাও হতে পারে এটা অপরাধ নাও হতে পারে কিন্তু সে মনে করতেছে এটা অপরাধ কিন্তু আসলে এটা অপরাধ না তার জ্ঞানের স্বল্পতা অথবা তার ইনফরমেশনের অভাব সে জানে না না জানার কারণে সে মনে করতে সেটা অপরাধ কিন্তু যখন এই ধরনের দেখবে তখন তার দায়িত্বটা কি সেটা হলো ব্যক্তি পর্যায়ে যেটা মহাসাবা ওই ব্যক্তির কাছে যাবে গিয়ে তা বলবে ভাই আমি একটা বিষয় পরিষ্কার করার জন্য এসেছি যে আমার মনে হয়েছে আপনার কাছে এই ত্রুটিটা আছে হতে পারে আমার মনে করাটাও ভুল আমি যেটা বুঝেছি আমারটাও ভুল হতে পারে তো প্রকৃত অবস্থাটা কি আপনার কাছ থেকে জানতে চাই যদি দেখা যায় সে হয়তো হতে পারে এমন ধরনের বিষয়টা তাকে বলবে বলার পর সে খুশি হয়ে যাবে দেখবে যে না আসলে ঠিকই আছে আমি ভুল মনে করেছিলাম কিন্তু আসলে বিষয়টা এমন নয় অথবা সে সে ব্যক্তি হতে পারে সে আসলে অপরাধী ভুলটা তার আছে তখন তাকে ধরে দেওয়ার কারণে সে সংশোধন হয়ে গেল এই ব্যক্তি পর্যায়ে সংশোধনের ক্রিয়াটা এভাবে হয়ে যেতে পারে এটি হল সর্বোত্তম কিন্তু এটা তানজিমি জিন্দিগির ব্যাপারটা হলো যে এটা তানজিমের একটা পদ্ধতি সিস্টেম হওয়া দরকার যেটা হলো কেউ যদি দায়িত্বশীলের কাছে কারো বিপক্ষে কোনো অভিযোগ নিয়ে আসে দায়িত্বশীলের দায়িত্ব হলো তিনি যদি দায়িত্বশীল হন তার যোগ্যতার মাপকাঠি এটা হওয়া দরকার তার দায়িত্ব হলো ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন তার বিরুদ্ধে যে অভিযোগটা আপনি আমার কাছে দিচ্ছেন এই বিষয়টা তার সাথে আপনি আলোচনা করছেন কিনা তাকে নসিহা দিয়েছেন কিনা তার দায়িত্বটা হলো এটা যে তাঁক যদি বলে যে দেই নাই তাহলে আমার কাছে নিয়ে আসলেন কেন আপনি আগে তাকে নসিহা দিবেন যদি সে সংশোধিত না হয় এরপর আমার কাছে আনবেন আগে কেন আমার কাছে নিয়ে আসলেন তাকে তখন সাহেস্তা করবেন শাস্তি দিবেন তাহলে এই প্রক্রিয়াটা অনেকখানি বন্ধ হয়ে যাবে ব্যক্তিগত মহাসভার মাধ্যমে অনেক কিছুই সংশোধিত হয়ে যায় ত্রুটি বিচ্ছুতি গুলো সবগুলো ব্যক্তিগত পর্যায়ে ওইগুলো অনেকগুলোই শেষ হয়ে যায় কিন্তু এরপর যদি ওই ব্যক্তি ব্যক্তিগত নসিহা গ্রহণ না করে তার ভুলের উপর অটল থাকে তাহলে শুধু দায়িত্বশীলের কাছে যাবে আর এটা যাওয়ারও পদ্ধতি হল সেটা তাদের সংশ্লিষ্ট দায়িত্বশীল যিনি তার কাছে যাবে এই সংশ্লিষ্ট দায়িত্বশীলকে ডিঙ্গিয়ে উঠতে যাওয়া এটা হল তানজিমি নিয়ম শৃঙ্খলার পরিপন্থী এবং এটা একটা অপরাধ এই জন্য তাকে শাস্তি পাওয়া উচিত শৃঙ্খলা বঙ্গের জন্য এই প্রক্রিয়াটা যদি তানজিমি জিন্দিগিতে দিনের ইসলামী শরিয়ার এই বাস্তবায়নটা থাকে তাহলে ভুল ভ্রান্তিটা অনেকখানি কমে যাবে পারস্পরিক হকুল এবাদ সংক্রান্ত যত অনেকগুলো বিষয়ে অনেকগুলো এখানে সমাধান হয়ে যাবে যেগুলো হাসরের ময়দান পর্যন্ত যাওয়ার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ তো প্রশ্ন শেষ সুবাহ